উবাদাহ ইবনু সামিদ রাজিয়াল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন তখন দুজন মুসলমান বিবাদ করছিল তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আর হয়তো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে তোমরা তা অনুসন্ধান করো রমজানের পঁচিশ সাতাশ এবং উনত্রিশতম রাতে